بسم الله الرحمن الرحيم توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشا ہمارا چین و عرب ہمارا ہندوستان ہمارا مسلم ہے ہم وطن ہمیں سارا جہاں ہمارا دنیا کی بت کا میں دنیا کی بت کا میں پہلا گھر اللہ کا ہم ان کے پاس باہیں اوہ پاس با ہمارا تیگو کی سائے میں ہم پل کر ہوئے ہیں خنجر ہلال کا ہے قومی نشا ہمارا باطل سے دبنے والے نہیں ہم باطل سے دبنے والے نہیں ہم اے ماں ہمارا سوبر کر چکا تو امتحا ہمارا و عرب ہمارا हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन हमें सारा जहां हमारा আরব আমার ভারত আমার চীন আমার নয়কো পর দুর্বিজয়ী মুসলিম আমি বিশ্বভুবনে বেঁধেছি ঘর তাকবীরের ওই হুঙ্কারে হাতে বস্ত্র যায় পড়ে রোম সিরিয়া ইরাম তুরান ভাঙলো লোহ দার এবার আল্লাহ আকবার ধনী কর রে সবাই কর অ্যাটম চাইতেও ভারী না রায় তাকবীরেরই বাতিলের ওই প্রাসাদগুলি হয় বুঝি তোর মা রেবার আল্লাহ আকবার ধ্বনি কর রে সবাই কর লক্ষ বেদিন একসাথে তিন হাজারের কোপেতে ময়দানেতেই খুন হলো কেউ যান বাঁচালো তার এবার আল্লাহ আকবার ধ্বনি কর রে সবাই কর লিল্লাহ সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো মুক্তি রাখি পথ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে মাদার টেক আহলিয়াদিস জামে মসজিদ এবং মাদার টেক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমরা সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি যে আল্লাপাক কর্মচঞ্চল জিন্দগির কিছু অংশ তার দিনের কথা শোনার জন্য বুঝার জন্য আমাদেরকে এই মহতি অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করলেন তারই বারগাহে জানাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহতারাম সভাপতি মাননীয় পরিচালক মঞ্চে উপবিষ্ট উলামাই কেরাম ও সুধী মণ্ডলী অপেক্ষমান আছেন এপার বাংলা ওপার বাংলার হাদিসের দিকপাল শেখুল হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ রাহু وبارك الله في علمه وحياته وإيمانه وأعماله وتغمده الله بغفرانه اللهم آمين বেশিক্ষণ কথা বলার সুযোগ আমার হবে না যেহেতু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে হাজির হবেন ইনশা আল্লাহ আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই ঢাকার শহরে অগণিত মসজিদ শত শত মসজিদ মসজিদের শহর ঢাকা শহর মাদার টেক এলাকাতে অনেক মসজিদ আছে মাদার টেক প্রজেক্ট মোড়ে একটি ব্যতিক্রম ধর্মী মসজিদ নাম তার মাদার টেক আহলে হাদিস জামে মসজিদ আমরা কারা আমরা কে আমাদের এই পরিচয়টুকু আপনাদের সামনে আজকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা আমি করব কারণ অনেক লোক তো আমাদেরকে ইংরেজের দালাল কেউ বা কাদিয়ানি কেউ বা লামুজাহাবি কেউ বা গায়ের মুখাল্লেদ কেউ বা গুস্তাখের আসল কেউ বা নবীর দুশ্মন যার যা মনে ধরে সে তা মন্তব্য করে থাকে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি ইলম যে সম্পর্কে তোমার জ্ঞান নেই যা জানো না তা বলো না যা জানো না তা বলো না আমাদের সম্পর্কে যদি আপনার জানা না থাকে তো জিজ্ঞেস করে নেন إن السمع والبصر والفؤاد নিশ্চয়ই শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ওয়াল অন্তকরণ কুল্লু উলাইকা মাসউলা এগুলির জিম্মাদারি সম্পর্কে মানুষ জিজ্ঞাসিত হবে আন্দাজে আপনি অনুমান করে মিথ্যা বানাওয়াট কথা বলতে পারেন না আমাদের পরিচয় জানা না থাকলে জেনে নিন আল্লাহ পাক অন্যত্র বলছেন জানা যদি না থাকে তবে জানা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে জেনে নাও ফাসআলু আহলাদ যিকির জিকিরওয়ালাকে জিজ্ঞেস করে জেনে নাও যদি তোমাদের জানা না থাকে দলিল প্রমাণ সহকারে জেনে নাও এক টুকরা জায়গা কেনবো আমি মাদার টেক মৌজায় মাদার টেক মৌজায় এক টুকরা জায়গা কেনবো তো এক টুকরা জায়গা কেনার জন্য কি বায়তুল মোকাররমের মাননীয় খতিব সাহেবকে জিজ্ঞেস করা হবে কোথায় যেতে হবে তহসিল অফিসে যেতে হবে সাত রাস্তায় যেতে হবে ভূমি জরিপের অফিসে যেতে হবে রেজিস্ট্রারের অফিসে যেতে হবে বাইতুল মোকাররামের মাননীয় খতিব সাহেব অনেক জ্ঞানের অধিকারী কিন্তু জমিনের কাগজ ঠিক আছে কিনা এটা বলা তার জন্য বড়ই দুষ্কর একটুকরা জায়গা কেনার জন্য আপনি যাবেন কোথায় সাত রাস্তায় যে জানে তাকে জিজ্ঞেস করবেন জমি সম্পর্কে জানে জমির দলিল সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন যে দলিল ঠিক আছে কিনা এ জমিন দলিল টিকবে কিনা তাহলে আর এক বুজর্গকে জিজ্ঞেস করলে বুজর্গ বলতে পারে আমরা কারা আমাদেরকে জিজ্ঞেস করুন আমাদের পরিচয় আমাদেরকে জিজ্ঞেস করুন দলিল প্রমাণ সহকারে আল্লাহর নির্দেশ দলিল প্রমাণ সহকারে জিজ্ঞেস যদি না করেন বিচারের কাঠগড়ায় আপনার এই জিব্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে আপনি ওয়াহেতুক আমাদেরকে কেন কাদিয়ানি বলেছেন আপনি জানেন না কাদিয়ানির বিরুদ্ধে যুদ্ধ কারা করেছিল কাদিয়ানির বিরুদ্ধে যুদ্ধ এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি করেছিলেন তার নাম সানাউল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলহে যিনি আহলাদিস ঘরের সন্তান ছিলেন এবং দীর্ঘদিন যাব গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে বাহাস করেছিলেন শেষকালে মুবাহালা করেছিলেন সানাউল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলহের সাথে কাদিয়ানির বাহাস হচ্ছে মুসলিম বনাম কাদিয়ানি বাহাস সানাউল্লাহ মৃতশরী রহমাতুল্লাহ আলহকে ভারতবর্ষের অনেক মুফতি মুফতিগণ অনেক ওলামায় কেরামগণ আহলে হাদিস হওয়ার কারণে কাফের বলে ফতোয়া দিয়েছিল যখন কাদিয়ানি বলাম মুসলিম বাহাস শুরু হলো তখন ভারতবর্ষের উলামায় কেরামগণ সবাই গেলেন গুলাম গোলাম মোহাম্মদ কাদিয়ানির সামনে মোকাবেলা করার জন্য সানাউল্লাহ অমৃত শরীর রহমাতুল্লাহ আলাকে ডাকতে গেলেন গিয়ে বললেন সানাউল্লাহ তুমি চলো তুমি না গেলে গুলাম মোহাম্মদ কাদিয়ানির প্রশ্নের জবাব আমাদের জন্য দেওয়া কঠিন সানাউল্লাহ অমৃত শরীর রহমাতুল্লাহ আলাই বললেন যে আমি তো অমুসলিম তোমরা তো আমাকে কাফের বলেছো তোমরা মুসলমান আছো তোমরা যাও তোমরা গিয়ে গুলাম আহমদ কাদিয়ানির মোকাবেলা করো আমাকে ডাকতে এসেছো কেন ওনারা বললেন যে বাবা নিজেদের আভ্যন্তরীণ যাই গোলমাল থাকুক এটা আর এখন বলার সময় নয় যখন আক্রমণ এসেছে কাদিয়ানিদের তরফ থেকে এমতো মুহূর্তে তুমি আমাদেরকে একটু সহযোগিতা করো সানাউল অমৃতসরী রহমাতুল্লাহ আলাই স্টেজে গেলেন মির্জা গুলা মোহাম্মদ কাদিয়ানি বলছে সানাউল্লাহ তুম কিউ আয়ে হ তুমি কেন এসেছো বাহাস্ত হচ্ছে মুসলিম বানাম কাদিয়ানি তো তুমি তো কাফের তোমার জাত ভাইরা তোমাকে কাফের বলেছে তুমি এখানে এসেছো কেন তোমার সাথে আমাদের কোনো কথা নাই সানাউল্লাহ মৃতশরী রহমাতুল্লাহ আলহে মহাগ্রন্থ আল কোরআনুল কারিম হাতে নিয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ व अशहदु अन्ना मुहम्मदन आबदुहु व रसूलु मैं तो हकीकत में काफिर ही था लेकिन आप कलमा शहादत के गवाही दे करके मुस्लिम हो चुका हो आ जाओ मेरे सामने আমার জাত ভাইরা ঠিকই বলেছিল আমি আসলেই কাফের ছিলাম আমি এখন কালেমায় শাহাদত করে মুসলিম হয়ে গেলাম এখন তো আর আমার সাথে বাহাজ করতে আপত্তি নেই আসো সানাউল্লাহ শরীর রহমাতুল্লাহ আলহের নাম বিকৃত করে বলা হচ্ছে সানাউল্লাহ পানিপথি সানাউল্লাহ পথি ছিলেন হানাফি মাঝাবের আলেম আর সানাউল্লাহ অমৃত শরীর রহমাতুল্লাহ আহলুল হাদিস ইতিহাস বিকৃত করা হচ্ছে সারা জীবন কাদিয়ানির সাথে বহাস করলেন সংগ্রাম করলেন আহলাদিদের সানাউল্লাহ মৃতশরী রহমাতুল্লাহ আলেহে কিন্তু ইতিহাস বিক্রি করে সানাউল্লাহ পানি পথিন নাম বলা হলো বন্ধুগণ এরপরে প্রশ্ন শুরু হলো প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহর পরিচয় কি সানাউল্লাহ শরীর রহমাতুল্লাহ আলাকে জিজ্ঞেস করলেন তোমার আল্লাহর পরিচয় কি আল্লাহর জন্ম তারিখ কত আল্লাহর আকার আকৃতি কি এ হলো প্রথম পরিচয় প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল জিনের তৈরি মানুষকে জাহান নামের আগুনের তৈরি জিনকে জাহান নামের আগুনে পুরানো হবে শাস্তি পাবে কেন কিভাবে শাস্তি পাবে মাটির তৈরি মানুষকে আগুনে পুরাইলে তো শাস্তি পায় মাটির তৈরি মানুষকে আগুনে পুরাইলে কিভাবে শাস্তি পাবে কিন্তু আগুনের তৈরি জিনকে জিন জাতিকে আগুনে পুরাইলে আগুন দিয়ে আগুন পুরাইলে শাস্তি হয় কেমন করে শাস্তি পাবে সানাউল্লাহ মৃত শরীর রহমাতুল্লাহ আলেহে একটা ইট তুলে গোলাম মোহাম্মদ কাদিয়ানির মাথার মধ্যে মারলেন মারার সাথে সাথে চিল্লায় উঠছে চিৎকার করে উঠছে কাদিয়ানি গোলাম মোহাম্মদ গোলাম মোহাম্মদ বলে যে মারলে কেন বলছে মেরেছি তা হয়েছেটা কি ব্যথা পেলাম যে কয় ব্যথার বাপের নাম কি ব্যথার জন্ম তারিখ কবে ব্যথার রং কেমন কালার কেমন ওর চেহারা কেমন আকার আকৃতি কেমন কয় ব্যথা দেখাও যায় না ওর আকার আকৃতিও নাই ওটা অনুভব করতে হয় আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমে দমে তনু মনে তারই অনুভব ওরে কাদিয়ানির বাচ্চা ভালো করে শুনে রাখ ব্যথা যেরকম বোঝা যায় অনুভব করা যায় ব্যথা দেখা যায় না ব্যথার কালার নাই রং নাই আমার আল্লাহকে দুনিয়ার মানুষ দেখাতে পারবে না আমার আল্লাহকে অনুভব করতে হয় বিশ্বাস করতে হয় আর একটা প্রশ্নের উত্তর যে থেকে গেল এখনো উত্তর হয় নাই উত্তর তো আগেই হয়ে গেছে কিভাবে তো বলছে কেন ইটটা তৈরি হয়েছে কি দিয়ে মাটি দিয়ে তোমাকে আল্লাহ তৈরি করছে কি দিয়ে মাটি দিয়ে মাটির তৈরি মানুষকে মাটির তৈরি ইট দিয়ে পিটলাম তো শাস্তি পাবে কেন অকাদিয়ানির বাচ্চা শোন ভালো করে মাটির তৈরি ইট দিয়ে যদি মাটির তৈরি মানুষকে মারলে শাস্তি পায় তবে মাটির তৈরি জিনকে মাটির তৈরি জাহান নামে পুরালে শাস্তি কেন পাবে না আগুনের তৈরি জিনকে আগুনের তৈরি জাহান নামে পুরালে শাস্তি কেন পাবে না বাহাস পাঁচ মিনিটের মধ্যে শেষ বলেন আলহামদুলিল্লাহ তা আমরা তো কাদিয়ানি সাথে লড়লাম তা আমরা আবার কাদিয়ানি হলাম কবে ওই যে সদরঘাটে আপনার পকেট মেরে নিয়েছে পকেটের মধ্যে হাত দিয়েছে টাকা তুলে নিয়েছে আপনি যখনই পকেট মারকে ধরেছেন আরে এক পকেট মার তো হাত দিয়েছে আর বাকি চোদ্দ পকেট মার আছে আপনার ডানে বামে যাহা ধরা পড়ে গেল চোদ্দ জন পকেট মার একযোগে আপনার উপরে কিল শুরু করলো পকেট মার বলে টাকা আপনারই নিল আর আপনি পকেট মার বলে মার খেলেন কাদিয়ানিদের সাথে সংগ্রাম আমরাই করলাম আর আমরাও কাদিয়ানি হয়ে গেলাম কারণ কারণ ব্রিটিশ যখন এদেশ থেকে চলে যায় ব্রিটিশ সবচেয়ে এফেক্টেড হয়েছিল যাদের দ্বারা তারা হলো আহলুল হাদিস আহলুল হাদিসরা রক্ত ঝরিয়েছে আহল হাদিসরা সংগ্রাম করেছে আহল হাদিসগণ সেরেক বেদাতের এবং কুফুরির মূলক পাটনে আল্লাহর জমিনে রক্ত প্রবাহিত করেছে জীবন বিলিয়ে দিয়েছে হালুয়া রুটির সুন্নত যারা পালন করে তারা দাঁত ভাঙতে জানে না দাঁত যদি ভেঙেছে ইসাই ভেঙেছে হালুয়া রুটি যারা খায় তারা দাঁত না ভেঙে খায় আর যারা দাঁত ভাঙে তাদের হালুয়া রুটি দরকার পরে না ভারতের গুরু মহাদেশ আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলেহে হানাফি মাঝাবের একজন অন্যতম আলেম কোরআন হাদিসের পক্ষে বলার কারণে তাকে হানাফি মাঝাব থেকে বের করে দেওয়া হয়েছে বলছে উনি আমাদের লোক নন তা আমরা কারা আমাদের পরিচয় আপনারা একটু নিয়ে নিন আহলে হাদিসকে কোরআন ও সুন্নার সরাসরি অনুসারীদের নাম কোরআন ও সুন্নার সরাসরি অনুসারীদের নাম পৃথিবীর সব মুসলিম হাদিস মানেন কোন মুসলিম হাদিসের বাইরে নন তিনি যে মাঝাবেরই হন না কেন হাদিস তারা সবাই মানেন কিন্তু প্রত্যেকের হাদিসের কোয়ালিটি আলাদা আছে ওনাদের মাঝাবের ঝুড়িতে যে হাদিস আছে ওই মাঝাবের ঝুড়ি থেকে হাদিসটা উঠায় নিয়ে আসেন চার ঝুড়িতে চার রকমের আম আছে আপনি যে আম নিবেন সেই ঝুড়ি থেকে আপনি নিয়ে যাবেন আর আমি আহলুল হাদিস আমি বলছি ঝুরি খোলো আমের কার্টুন খোলো খুলে আম আমি বেছে যেই ঝুড়িতে ভালো পাবো ওটা নেব এটা হলো আমার অপরাধ বাজারে যাচাই করে দেখি নাই তো দাম সহি মানিলাম কিংবা জৈফ মানিলাম দেল পছন্দ বলে আমি আমল করিলাম ভাইজান রে দেলের পছন্দ মতো আমল করলে মনের চাহিদা মতো আমল করলে পরকালে যা পাওয়া যাবে না যাচাই করে আমরা নেই আমরা নির্ধারিত কোনো ঝুরির ভিতর থেকে মাল কিনি নাই আমরা বলছি তোমার ঝুরি খোলো খুলে দেখবো পচা আছে কিনা একটু দেখে নেই এটা হলো আমার অপরাধ এই জন্য আমি হলাম লামঝাবি গায়রে মুকাল্লেন দুনিয়ার সব মুসলিম হাদিস মানেন কিন্তু তাদের হাদিস তাদের মাঝাবের ইমাম কর্তৃক স্বীকৃত হতে হবে মাঝাব কর্তৃক স্বীকৃত যে হাদিস নয় সেই হাদিস তারা মানতে কি নারাজ আর আমরা বলছি আল্লাহর নবীর হাদিস সহি হলেই আমরা মানার জন্য প্রস্তুত আছি আপনারা সবাই একটু চেপে বসুন আঘাত করে জায়গা আল্লাহ রাস্তায় সাদকা করুন বসে আছেন যে জায়গায় ওই জায়গাটা ছেড়ে দিয়ে সামনে চলে আসে ওই জায়গাটা সাদকা হয়ে গেল আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো এখন করে একজন বলবেন আহলুল হাদিস মানে কি ওই লালু আর ভুলু আহলুল হাদিস মানে হলো যারা হাদিসের পণ্ডিত হাদিসের পণ্ডিতকে আহলুল হাদিস বলা হয় হাদিসের পণ্ডিত যদি আহলুল হাদিস হয় আল্লাহ পাক আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ আল্লাহ বেজর পছন্দ করেন বেজোর আল্লাহ জোর না বেজোর বেজোর ইন্নাল্লাহ বেতরুন আল্লাহ বেজোর ইহেবুল মিত্রা বেজোর পছন্দ করেন তিরু ইয়া হে তোমরা বেতের সালাত আদায় অনুসারী আহলুল হাদিস মানে যদি হাদিসের পণ্ডিত হয় তাহলে আহলুল কোরআন মানে হলো কোরআনের পণ্ডিত হে কোরআনের পণ্ডিতগণ তোমরা বেতের সালাত আদায় করো যারা কোরআনের উপরে পাণ্ডিত্য আদায় হাসিল করতে পারেন নাই তাদের বেতের সালাতের দরকার নেই কি বোঝা গেল বুঝতে পারলেন আহলুল হাদিস মানে হলো হাদিসের পণ্ডিত সাধারণ মূর্খ মানুষ আহলে হাদিস হতে পারে না যারা হাদিস বেশারদ যারা হাদিস নিয়ে গবেষণা করেন তারা আহলুল হাদিস সাধারণ অশিক্ষিত লোক সাধারণ মানুষ মূর্খ মানুষ জেনারেল শিক্ষিত লোক তারা আহলুল হাদিস কিভাবে হবেন এই হলো একটি প্রশ্ন অভিযোগ এই অভিযোগের খণ্ডন স্বরূপ একটি হাদিস আমি পেশ করতে চাচ্ছি হাদিসটি হলো এই আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ বেতরুন ইহেব্বুল বেতরা ফাউতিরু ইয়াহাল কোরআন আল্লাহ বেজর পছন্দ করেন বেজর সুতরাং হে কোরআনের অনুসারীগণ তোমরা বেতেরের সালাত আদায় করো আহলুল হাদিস মানে যদি হাদিসের পণ্ডিতদেরকেই শুধু আহলুল হাদিস বলা হয় তাহলে আহলুল কোরআন কাদেরকে বলা হবে কথা বলেন আহলুল কোরআন বলা হবে কোরআনের পণ্ডিতদেরকে তো হাদিসে যে বলা হলো হে কোরআনের অনুসারীগণ হে আহলুল কোরআন তোমরা বেতের সালাদ আদায় করো তো বেতের সালাত কি কোরআনের পণ্ডিতেরাই আদায় করবেন নাকি সাধারণ কোরআনের অনুসারীরাও আদায় করতে পারবেন সবাই আদায় করতে পারবেন কথাটা বোঝা গেল এরপরেও যদি না বোঝেন তো পরে আবার বুঝে নিয়েন আয়লাদিস আন্দোলন কি দুনিয়ার মানুষকে কোরআন ও সহিদিসের মর্মমূলে জমায়েত করিবার জন্য সাহাবায়ে কেরামের যুগ হইতে চলিয়া আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম সাহবায়কেরামের যুগ হতে এ জামাতের আগমন ব্রিটিশ ভারতে আহুল হাদিস আসেনি আহুল হাদিস রসুলের জামানায় সাহাবায়কেরামের জামানায় ছিল ইমাম হাকিম রহমাতুল্লাহ আলহির মুস্তাদরাকে হাকিমের মধ্যে একখানা হাদিস এসেছে যা আমি শুরুতেই পেশ করেছিলাম আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইযা রাআ শাব্বা ক্বালা মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি যখন কোনো মুসলিম যুবককে দেখতেন তখন বলতেন আল্লাহর নবীর ওসিয়ত অনুযায়ী তোমাকে আমরা স্বাগতম জানাচ্ছি মারহাবা জানাচ্ছি আমার আনা রাসুল্লাহ সাল্লাহ আলহিয়াসাল্লাম আন্নুয়াসিয়ালাকুম ফিল মাজালিস আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন তোমাদের জন্য মজলিস বসার জায়গা প্রশস্ত করার জন্য ওয়ান্নুফাহ হেমাকুমুল হাদিস আর তোমাদেরকে হাদিস বুঝানোর নির্দেশ দিয়েছেন ফাইন্নাকুম খুলুফুনা যেহেতু তোমরাই হলে আমাদের পরবর্তী বংশধর এবং পরবর্তী আহলুল হাদিস যে লোক হাদিস মানে না সে আপনাকে হাদিস দিতে জানে না যার কাছে এলেম নাই সে এলেম দিতে জানে না যার কাছে টাকা নাই সে টাকা দিতে পারে না যার নিজের নিরাপত্তা নেই সে আপনাকে নিরাপত্তা দিতে পারে না যে নিজে কোরআন হাদিস বোঝেন নাই তিনি আপনাকে কোরআন হাদিস দিতে পারেন না এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক তো আমাদেরকে মুসলিম বলতে বলেছেন জামাতুল মুসলিমিন তাল জাম জামা তাল মুসলিমিন তা আমরা মুসলিম পরিচয় না দিয়ে আলুল হাদিস পরিচয় কেন দিলাম এই প্রশ্নের জবাব দুইভাবে আমি দিব আমাদের বাংলাদেশের একজন বরেণ্য আলেমেদিন প্রবীণ আলেমেদিন শাহেখ আব্দুল সাত্তার তিরিশ আলী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা আহলে হাদিস কেন তা ওনারা বললেন উনি জবাব দিয়েছিলেন আপনারা হানাপি যেন আমরা আহলে হাদিস তেন আপনি আগে এক মাঝাবের নামে নিজের পরিচয় দিয়েছেন চারজন চার দল মুসলিম চার কর্নারে দাঁড়িয়ে আছে এই প্যান্ডেলের চার কর্নারে চার দল মুসলিম দাঁড়িয়ে আছে চার কোনা চার দলে ভাগ করে নিয়ে তারা নিজেরা এক এক ইমামের নামে মাঝাব বানিয়ে একে অপরকে ডাকছে অন্যান্য মাঝাবের লোকদেরকে ডাকছে আমাদের ইমাম বড় আমাদের ইমামের কাছে আসো ওরা বলছে আমাদের ইমামের কাছে আসো ওনারা বলছেন আমাদের ইমামের কাছে আসো কেয়ামতের আগ পর্যন্ত এক মাঝাবের লোকেরা আর এক মাঝাবের ইমামের অনুসরণ করতে রাজি হবে না আমি মাঝখানে এসে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস নিয়ে দাঁড়িয়ে বলছি আমার কাছে কোন মাঝাবের ইমামের ফতোয়ার কেতাব নাই আমার কাছে রয়েছে আল্লাহ নবীর সহিদিস বুখারি বুখারির হাদিস দেখে নামাজ ঠিক করে নাও আমি কি পঞ্চম দল আমি কি দল বানালাম নাকি চার দল ভেঙে এক দল করার আহ্বান দিলাম চার দল ভেঙে এক দল করার আহ্বান আমি জানিয়েছি এর সমর্থনে দলিল কোথায় আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه والسابقون الأولون من المهاجرين والأنصار মক্কা থেকে হিজরত করার আগে তাম পৃথিবীর মুসলমানেরা এক মুসলিম হিসাবে তাদের পরিচয় ছিল সাহাবায়কেরামদের কতগুলি সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ইমান বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য একদল সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কার মহাজের মুসলিমদেরকে সাহায্য করার জন্য মদিনার মাটিতে আর দল সাহাবি দাঁড়িয়ে গেলেন যারা হিজরত করলেন তারা হলেন মহাজের মহাজেরদেরকে যারা নুসরত করলেন তারা হলেন আনসার মুসলমান দুই দল মক্কা থেকে হিজরত করলেন যারা তাদের উপনাম হলো তাদের পরিচিতি নাম হলো বৈশিষ্ট্যগত নাম হলো মহাজের আর যারা মক্কাত মদিনায় অরিজিনাল বাসিন্দা রইলেন মহাজেরদেরকে নিজের বাড়িঘরের খানিকটা অংশ দিয়ে দিলেন নিজের জায়গা জমির খানিকটা অংশ দিয়ে দিলেন নিজের বাগ বাগিচার খানিকটা অংশ দিয়ে দিলেন নুসরত করলেন সাহায্য করলেন তাদের নাম আল্লাহ রাব্বুল আলমিন রাখলেন আনসার মুসলমানের মধ্যে সাহাবাহামদের মধ্যে এক দলের নাম হলো আনসার আর এক দলের নাম হলো মহাজের তখন আপনি বলেন না কেন যে তুমিও মুসলিম আমিও মুসলিম আনসার মহাজের আবার বলো কেন যিনি মুসলিম বলতে বলেছেন উনি ওনার নামের আগে লিখেছেন ডাক্তার ডাক্তার সাহেব লিখতেছেন যে মুসলিম বলে পরিচয় দিতে হবে সাহাবাই কেরামগণ মুসলিম বলে পরিচয় দিয়েছেন তো সাহাবাই কেরামের জামানায় ডাক্তার ছিল না ছিল কি না তো সাহাবাই কেরামের জামানায় কি সাহাবাই কেরামগণ ডাক্তার বলে পরিচয় দিছেন তা আপনি লিখেছেন কেন ডাক্তার আপনি ডাক্তারি করেন রোগীর চিকিৎসা করেন আপনার একটি বৈশিষ্ট্য তাই তো আপনার নাম নাম একজনের একাধিকও হতে পারে একজন লোক ডাক্তারি করে ডাক্তার কলেজে প্রফেসারই করে প্রফেসর মসজিদে ইমামতি করেন তিনি ইমাম সাহেব এক লোকের কয় নাম হলো ইমাম হলো এক নাম আর এক নাম হলো ডাক্তার আর এক নাম হলো প্রফেসর কলেজে যখন গেলেন তখন কলেজের ছাত্ররা স্যার ডাকে প্রফেসর সাহেব বলে সবাই ডাকে কলেজের মধ্যে মসজিদে ঢুকলেন মুসল্লিরা ইমাম সাহেব বললেন ডিসপেন্সারিতে ঢুকে যখন চিকিৎসা করছেন তখন তার নাম হলো ডাক্তার আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়াজা আল্লাহ وجعلنا وجعلناكم شعوبا وقبائل لتعرفوا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم হে মানুষ মনুষ্য জাতি সনং এক আদম থেকে আর এক হাওয়াতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা খালাক নাকম মিন জাকারিউ ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবাও বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করা হয়েছে তোমাদের পরিচিতির জন্য পরিচিতি পরিচিতি স্বরূপ পরিচিতির কেন দরকার পরিচিতির জায়গায় জায়গায় আলাদা আলাদা পরিচিতি থাকে আমার শ্বশুর বাড়িতে যখন আমি গেলাম আমার বাপের নাম মৌলবী ইসমাইল আমার দাদার নাম হলো নিয়ামতুল্লাহ মাতবর নিয়ামতুল্লাহ মাতবরই চলে গেল আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার বাপের মৌলভীগিরি চলে গেল শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে হলাম হুসাইন ফরাজির মেয়ের জামাই গ্রামের লোক জিজ্ঞেস করে এই লোকটা কে গো কয় এটা হুসাইন ফরাজির মেয়ের জামাই আমার ছেলে আমানুল্লাহ মাদানির বেড়া হওয়ার পরে মামুর বাড়িতে গেলে আব্দুল সালামের ভাগনা হয়ে যায় আমানুল্লাহর পরিচয় মামুর বাড়িতে চলে না এটা কে গেল রে কয়টা এটা আব্দুল সালামের ভাগনা গেল আব্দুল সালামের কোন বোনের ছেলে রে এটা ছয় নম্বর বোনের ছেলে রাহমার বেটা রাহমা মানে ওই যে মৌলবীর সাথে বিয়ে হয়েছে ওই আমানুল্লাহ মাদানির সাথে বিয়ে হয়েছে ওই মেয়ের ওই ওই মেয়ের ঘরের ছেলে এটা আমার তো নাম আছে আছে না আমার বাপ দাদার নাম আছে তো তো শ্বশুর বাড়িতে গিয়ে আমার নাম ডুবে গেল আমার পরিচয় ওখানে আর চলবে না বাহারাইনে গেলাম বাহারাইনের একজন নাগরিক আমাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায় বললাম আমার বাড়ি পাবনা বাহারাইন হলো পাবনা চেনে নাকি কি বলতে হবে বলতে হবে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে নামার পরে আমাকে জিজ্ঞেস করল মৌলানা সাহেব মৌলভী সাহেব শায়েক সাহেব হুজুর উস্তাদ জি আপনার বাড়ি কোথায় তখন বললাম আমার বাড়ি বাংলাদেশ বলবে পাগল বোধ হয় বাংলাদেশে তুমি একজনই আছ পাবনার পাগলা গারদে পাগল মেরামত করে তো তোমারে মেরামত করবার পারে নাই কি বলো তুমি পরিচয় কেমন করে দিলে বাহারাইনের মাটিতে পরিচয় হবে আমি মুসলিম আমি পরিচয় হবে আমি বাংলাদেশি আর বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে আসার পরে পরিচয় হবে আমার বাড়ি পাবনা ভাইজান রে কাফের সামনে যখন আপনি পরিচয় দেবেন তখন আপনি বলবেন আমি মুসলিম আল্লাহ পাক বলেন কুলিয়া কিতাবে সাওয়াইম আল্লাহ ওয়ালা বায়তুল মোকাররমের একজন হানাফি মাঝাবের একজন মুসলিম ভাই আপনাকে জিজ্ঞেস করলেন ভাই যান আপনি জোরে আমিন কেন বললেন আপনাকে আপনি কোন মাঝাবের লোক তখন যদি বলেন আমি মুসলিম হ্যাঁ আমি মুসলিম এক ঘুষি মেরে নাক ফাটায় রক্ত বের করবে আর বলবে বেটা তুই মুসলিম আমি কাফের নাকি বায়তুল মুকারমে কি পরিচয় দিতে হবে গিয়া বলতে হবে আমি আহলুল হাদিস মোরা মোহাম্মাদি মোরা মোহাম্মাদি নবী মদের মোহাম্মদ সাল্লাল্লাহু নবী মদের মোহাম্মদ সাল্লাল্লাহু সেই তরিকাতে অন্যের নামে নাম তাই রাখিনি রে নবী মদের মোহাম্মদ সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছে আমি কোন দিকে যাই পড়ে আসি গোলক ধাঁধাতে ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে আমরা মোহাম্মদী আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বরিশালের ভাষাঞ্চরে গেলাম উনিশশো সালে ভাষাঞ্চরে গেলাম বরিশালের উনিশশো সালে ভাষাঞ্চরের হাসানকে যখন জোরে আমিন বলার কারণে জোরে আমিন বলার অপরাধে মসজিদের মধ্যে পাঁচশো ব্যত্রাঘাত করা হলো হাসানকে জিজ্ঞেস করে দেখো জোরে আমিনের কত মর্যাদা হয় সাতক্ষীরার মরজুম গাজী ব্রিটিশ আমলে জোরে আমিন বলার কারণে ব্রিটিশের আদালতে ফাঁসির অর্ডার হয়ে গেল মরজুম গাজীকে বলা হলো তুমি বলে দাও জোরে আমিন আমি বলি নাই মরজুম গাজী বলেন জীবনে আমার কোনো আমল নাই আল্লাহর নবীর একটি সুন্নত নিয়ে পরকালে আমি উঠতে চাই সুন্নতের দাম তোমার কাছে নাই তুমি বলো খুটি নাটি ওরা বলে খুটি নাটি ওরা বলে খুটি নাটি সেরে তোরা ঐক্য হতে আয় তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুটি নাটি কয় ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে একটা মোটর সাইকেলের মধ্যে একটা জিনিস থাকে যেটাতে বাতাস আটকায় রাখে ওটার নাম কি আরে টিউবের বাতাসের মুখে যেটা থাকে ওটার নাম কি ভল টিউব ভল টিউবের কত দাম কত দাম পঞ্চাশ পয়সা দামের ভল টিউব পঞ্চাশ পয়সা দেয় নাকি এখন ভল টিউব এক টাকা এক টাকা দামের ফল কেউ একটি মোটর সাইকেলের দাম দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার গাড়ি অচল হয়ে গেল এক টাকা দামের ফল টিউব সারা আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে বান্দাকে যদি বলেন বান্দারে আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করে সালাত আদায় করেছো তোমার সালাত ডাস্টবিনে ফেলে দাও তোমার সালাত নিলাম না দেড় লক্ষ টাকার মোটর সাইকেল অচল হয়ে গেল এক টাকা দামের ভল টিউব সারা তারপরে আপনি বলেন খুঁটিনাটি খুঁটিনাটি বলার অধিকার আপনাকে কে দিয়েছে ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আল্লাহ বলে নই নামাজি যাবে ওয়াইলে ফাওয়াইলুল মুসাল্লিন বেনামাজির রয়েল না নামাজি রয়েল নামাজি রয়েল ফাওয়াইলুল্লিল মুসাল্লিন নামাজ যারা পড়ে নাই বেনামাজি হতভাগা হতভাগা বেনামাজি জাহান্নামের খড়ি হবে আমার দুঃখ নাই কষ্ট নাই নামাজ পড়ো নাই জাহান্নামের খড়ি হয়েছ দুঃখ কষ্টের কিছু নাই কিন্তু ওই হতভাগা মুসলিম যেই মুসলিম সারা জীবন কবরালা মসজিদে সালা তাদায় করল কবরালা মসজিদে সালাত আদায় করলে সালাত বাতিল হয়ে যায় আল্লাহ নবী এতেকালের পূর্ব মুহূর্তে সামান্য সময় পূর্বে বললেন লান আল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযাক ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহুমুল মাসাজিদ ইহুদি নাসারার উপরে লানত বর্ষিত হোক তারা তাদের নবীদের কবরকে মাজার বানিয়েছে নবীদের কবরকে শেষদার জায়গা বানিয়ে নিয়েছে কবর মসজিদ বানানো হারাম আর মসজিদকে কবর বানানো হারাম সুবাহান আল্লাহে অবেহামদিহি সুবাহান আল্লাহ আজিম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকে মোয়াবদিনের আজান শুনতে পাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মনের একটা আবেগ আবেগে তিনি কবিতা লিখেছিলেন তার আবেগ পূরণ যথাযথভাবে হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়েছে কবরটা বাঁধাই করে দেওয়া হয়েছে সন্ধ্যার সময় অবাধ মেলামেশা চলছে নারী পুরুষের বাদাম খেয়ে মরহুম কবির সেই মাজারের উপরে সেই কবরের উপরে বাদামের খোসা ফেলছে আর যত রকমের অসামাজিক কার্যকলাপ তারা সেখানে ঘটাচ্ছে তাহলে বুঝা গেল যে আপনার পরিচিতি হবে প্রথম পরিচিতি হবে মুসলিম আনসার গণ মুসলিম মহাজের গণ মুসলিম এটা বৈশিষ্ট্যগত নাম মধু সারা জীবন মধু নাম ছিল মধুর নাম কাটি মধু নয় কিন্তু যখন মানুষ মাদগুরকে মধু বলে বাজারে বেচা শুরু করলো সেদিন থেকে মধু শব্দের আগে একটি খাঁটি শব্দ যোগ করা জরুরি হয়ে গেল আল্লাহ নবীর হাদিস হাদিস হিসাবেই ছিল কিন্তু যেদিন যেদিনে মানুষ জাল হাদিস দৈব হাদিস বানায় বাজারে চালু করলো সেই দিনে হাদিস শব্দের আগে একটি শব্দ যোগ করতে হলো তার নাম সহি হাদিস কারণ জাল হাদিস ও হাদিস সহি হাদিস ও হাদিস আর মৌজু হাদিস ও হাদিস কাদিয়ানিও মুসলিম রাজনৈতিক মুসলিম কাদিয়ানিরা হলো রাজনৈতিক মুসলিম শিয়ারা হলো রাজনৈতিক মুসলিম একটা হলো আল্লাহর দরবারে মুসলিম আর একটা হলো বান্দার দরবারে মুসলিম মুনাফেক আপনার কাছে মুসলিম কারণ মুনাফেক আল্লাহকে অস্বীকার করে নেই কিন্তু আল্লাহর দরবারে সে মুসলিম আপনি তার সাথে মুসলিম হিসাবে ব্যবহার করবেন ফাসেক আপনার কাছে মুসলিম কিন্তু আল্লাহর দরবারে তার ফাঁসেকি কাজের কারণে সে মুসলিম থাকতেও পারে আবার কাফের বলে পরিগণিত হতে পারে অতএব রাজনৈতিক মুসলিম মুসলিমের অভাব নেই সবাই মুসলিম এত মুসলিমের ভিতরে আপনি যে একজন বৈশিষ্ট্যগত মুসলিম আপনি যে আল্লাহ এবং তার রসুলের হাদিস ছাড়া কিছুই বোঝেন না এক মসজিদে গিয়ে জোরে আমি বলে সালাত আদায় করলাম আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন মাঝাবের লোক আমি বললাম আমি হানাফি মাঝাবের লোক তে বলছে যে আপনি হানাফি মাঝাবের লোক আমরা বললাম আসতে আপনি বললেন জোরে আপনি আবার কেমন তা আমি বললাম আমি অরিজিনাল হানাফি আর আপনি ডুপ্লিকেট হানাফি কেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে নমান বিন সাবেদ বিন জুয়াতা আল কুফি রহমাতুল্লাহ আলাইহে নমান বিন সাবেদ বিন জুয়াতা আল কুফি রহমাতুল্লাহ আলাহে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেছেন ইজা হাদিস ও ফাহুয়া যেটা আমার হাদিস হলো হানাফি ওই জন্য আমাদের দেশে যত আমাদের দেশে যত হানাফি মাদ্রাসা আছে হানাফি মাদ্রাসায় বুখারি শরীফ খতম দেয় দেয় না ভারত থেকে আলেম ডেকে এনে বুখারি খতমের অনুষ্ঠান করায় থাকেন এই বুখারির হাদিস হলো হানাপি মাঝাব বুখারির হাদিস মানবেন তো হানাপি থাকা যাবে কারণ আপনার ইমাম বলেছেন যেটা সহি হাদিস ওটা আমার মাঝাব জাল জুয়ুরি মাঝাব জাল জয়ীফ হাদিস আমার মাঝাবে নাই কেউ আবার চট করে প্রশ্ন করবেন যে হাদিস আবার জাল জয়ীফ হয় কি করে বিগত দুই জুমা যাবৎ খোদবা দিচ্ছিলাম এই বিষয়ের উপরে আপনারা তো আসবেন না শুনবেনও না শোনার চেষ্টাও করবেন না ফাঁকে থেকে মন্তব্য খালি হেঁকে দেবেন আরে শুনুন না খুদবা খুদবা শুনে দেখুন আমরা কি বলছি আল্লাহ নবী বলছেন কথাটা আবার ওইভাবে বলে দিই দিনাজপুর গেলাম ওয়াজ করতে বললাম জাল জয়ীফ হাদিস মানা যাবে না বানাওয়াট হাদিস মানা যাবে না মিথ্যা হাদিস মানা যাবে না বক্তৃতা শেষ করে নেমে যাচ্ছি আর সভাপতি বলছে এই তুমি থামো এক কদম আগাতে পারবে না এখানে প্রশ্নের উত্তর দিয়ে তারপর নামবা থামিয়ে গেলাম থেমে গেলাম থামার পরে তখন সভাপতি সাহেব জিজ্ঞেস করছেন আচ্ছা বলো তো জনগণকে জিজ্ঞেস করলেন হাদিস কাকে বলে জনগণ বলল জনগণ উত্তর দিল আল্লাহর নবীর বাণীকে হাদিস বলা হয় আল্লাহ নবীর বাণীকে হাদিস বলা হয় আল্লাহর নবীর বাণী হাদিস তখন সভাপতি সাহেব জিজ্ঞেস করতেছেন যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম কি মিথ্যা কথা বলেন জনগণ বলল যে না নবী মিথ্যা কথা বলেন না আল্লাহর নবীর বাণী হাদিস বলে হ্যাঁ, হ্যাঁ আল্লাহ নবীর বাণী হাদিস আল্লাহর নবী মিথ্যা কথা বলেন কয় না তাহলে হাদিস মিথ্যা হয় কি করে মিথ্যা যদি হবে সেটা হাদিস হবে কেন আর হাদিসই যদি হবে তাহলে মিথ্যা হবে কেন যারা নবীর হাদিসকে মিথ্যা হাদিস বলে তাদের কি করা উচিত জনগণ বললে এই মাঠেই দাফন করা উচিত জেন্দা দাফন করবে আমাকে সব মুসল্লি দাঁড়ায় গেছে জেন্দা দাফন করার জন্য আমি বললাম সভাপতি সাহেব আপনার কথা শেষ হয়েছে বলে হ্যাঁ শেষ হয়েছে তাই মাইকটা আমাকে দেন নবীর বাণী তো হাদিস তো নবী আগে না চিনলে আবার বাণী চিনব কি করে আগে নবী চিনা দরকার নবী কাকে বলেন নবী কাকে বলে যাকে আল্লাহ নবুয়াদ দান করেছে তিনি নবী আল্লাহ যাকে নবুয়াদ দান করেছে তিনি কি নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী না ভণ্ড নবী জনগণ বলল ভণ্ড নবী তা আমি বললাম যে ভণ্ডই যদি হবে তো নবী হবে কেন আর নবী যদি হবে তো ভণ্ড হবে কেন তখন জবাব দিচ্ছে আল্লাহ নবী বলেছেন আমার তিরোধানের পরে আমার এতেকালের পরে সারা পৃথিবীতে লা মুসলিম আল্লাহ নবী কিয়ামতের আগে কিয়ামতের আগে কিছু চরম মিথ্যাবাদী আসবে যারা নিজেরা আমার নামে জাল হাদিস বানাবে জয়ীফ হাদিস বানাবে বানাওয়াট হাদিস বানাবে হাদিস বানিয়ে নিয়ে তোমাদেরকে শোনাবে যা তোমরা কোনোদিন শোনো নাই তোমাদের বাপদাদারা শোনে নাই তাদেরকে পরিহার করে চলো তাদেরকে এড়িয়ে চলো পাইয়া কুমাইয়া হোম লাইয়াকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমাদেরকে ফেতনায় ফেলতে পারবে না আল্লাহ নবী বলছেন তিরিশ জন মিথ্যাবাদী নবী আসবে আর আল্লাহ নবী বলেন লক্ষ লক্ষ জাল হাদিস সমাজে বের হয়ে যাবে চলবে হাদিস যদি জাল না হবে তবে হাদিস যদি জাল না হবে তবে নবীর হাদিসটা মিথ্যা হয়ে যায় একজন লোক বিক্রি করে তুষ আর কুরা তুষকুরা যদি বিক্রি করে তুষকুরার মধ্যে ভেজাল দেওয়া যায় তুষকুরার মধ্যে ভেজাল দিবে কি জিনিস ভেজাল দিলে তো কম দামা জিনিস দিতে হয় তুষকুরার মধ্যে যদি বালু দেয় তো বালুরও তো দাম বেশি তুষকুলার মধ্যে যদি ছাই দেয় তো ছাই পাবে কোথায় ওজন তো কম তাহলে তুষকুরার মধ্যে ভেজাল দেওয়া যায় না ভেজাল যদি বস্তার বস্তা দেওয়া যায় তবু তেমন লাভ হয় না কিন্তু স্বর্ণের মধ্যে যদি একরতি ভেজাল দেওয়া যায় হাজার হাজার টাকা কামাই করা যায় ভাই রে আল্লাহর নবীর হাদিস স্বর্ণের চেয়েও অবহুমূল্যবান তাম পৃথিবীর বিক্রি করলে আল্লাহ নবীর একটি হাদিসের সমান হয় না সেই হাদিসের এত মূল্য সেই হাদিসের মধ্যে ভেজাল ঢুকবে দামি জিনিসের মধ্যেই ভেজাল ঢোকে বেদামা জিনিসের মধ্যে ভেজাল মানুষ দেয় না বেদামা মানুষের মধ্যে জিনিসের মধ্যে ভেজাল হয় না হাদিসের মধ্যে ভেজাল হবে হাদিসের মধ্যে বানাওয়াট হাদিস থাকবে তাই তো বানাওয়াট হাদিস সমাজে বানাওয়াট হাদিস দিয়ে আজকে সমাজকে গারত করা হচ্ছে বন্ধুগণ আমরা আহলে হাদিস কেন নিজেদের রচিত অসংখ্য মাঝাব মতবাদ ইজম তরিকার বেড়া জালে আবেষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাহ সাল্লাম প্রদর্শিত শাশ্বত সত্যের পথে পরিচালনার জন্য আহলে হাদিস আন্দোলনের প্রয়োজন অরিজিনাল ইসলাম যদি পেতে হয় আল্লাহ হাদিসদের কাছে যেতে হবে আল হাদিসেরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের অনুসরণ করে না চার মাঝাবের চারজন ইমামের নামে চারটি মাঝাব তৈরি হয়েছে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবী রহমাতুল্লাহ আলহে বলেন আল্লাহ নবীর এমতেকালের চারশো বছর পরে এই মাঝাবগুলি তৈরি হয়েছে এই মাঝাবগুলি তৈরি করতে আল্লাহ এবং তার রাসুল বলেন নাই এই মাঝাবগুলি তৈরি করতে সাহাবায় কেরামগণ বলেন নাই তার খলিফার নামে কোনো মাঝাব নাই লক্ষ লক্ষ সাহাবায় কেরাম দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তাদের নামে কোনো মাঝাব দুনিয়াতে ছিল না আজকে মাঝাবের দোহাই দিয়ে যে ইমামগণের নামে মাঝাব বানানো হয়েছে সেই ইমামগণও মাঝাব বানাতে বলেন নেই আমাদের মৌলিক বিশ্বাস মূলনীতি আমাদের পাঁচটি কেতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা সব কিছুর ঊর্ধ্বে কোরআন সন্নাকে কোরআন সন্ন্যার আদেশ নিষেধকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে মসজিদে যাবেন যেই দলের মসজিদ সেই দলের অধিকার কেতাব আমাদের কোনো দলীয় কেতাব নাই আমাদের কাছে রয়েছে বুখারির হাদিস আর আমাদের কাছে রয়েছে তাফসির আমরা মানুষকে তাফসির শোনাই আমরা মানুষকে বুখারির হাদিস শোনাই বুখারির হাদিস শোনানো যদি অপরাধ হয় বুখারির হাদিস পড়া যদি অপরাধ হয় তাহলে আপনার মাদ্রাসা থেকে বুখারি কেটে বের করে ফেলে দেন আপনার মাদ্রাসা আপনি বুখারি পড়ান আর আমার মসজিদে আমি বুখারির হাদিস শোনাই তা আপনি কেন ওই সমস্ত মানুষের বানাওয়াট কেতাব সেখানে লিখেছেন লিখে রেখেছে কেতাব গোলামুর রহমান সাহেব কেতাব লিখেছেন মকসুদুল মোমেনিন তার মধ্যে লিখেছেন চার মাঝাব চার ফরজ চার মজাব যদি চার ফরজ হয় একবার বিবেককে জিজ্ঞেস করলেন না যে আমি তো সারা জীবনে এক মাঝাব মানলাম চার ফরজের তিন ফরজ ছেড়ে দিয়ে এক ফরজ মানলাম তা আমার নাজাদ কি করে হবে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে কবরের মাঝে কি দিব জুয়াব মুনকির নাকিরের তরে মুনকির নাকিরের তরে চার মাঝহাবকে ফরজ জেনেছি এক মাঝহাবে আমল করেছি পুরানো হাদিসের দিকে দেখি নাই তো ফিরে পুরানো হাদিসের দিকে দেখি নাই তো ফিরে কি হবে গমির তুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তুর পরে কবরের মাঝে কি দিব জুয়াব না নাকিরের তরে ভাইজান হাসরের ময়দানে সমস্ত নবী রসুলগণ বেহুশ হয়ে যাবেন কোন পীর পুরোহিত কোন বুজুর গানে দিন কোন মাঝাবের ইমামের সেখানে কথা বলার অধিকার থাকবে না নবীর নামাজের সাথে নিজের নামাজটা মিলিয়ে নাও কোরআন সন্ন্যার সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা আল্লামা মুসনাবি আল্লামা রুমি একটা কেতাব লেখলেন নাম তার মসনাবি রুমি মসনাবি রুমির ভূমিকায় লেখা হল মসনাবিয়ে হাসতে কোরআন দার জাবানে পাহলবি মসনবি এ মৌলবি এ মানবী বলছে ফার্সি ভাষায় যদি কোরআন দেখতে চাও মসনবি রুমিখানা একটু দেখে নাও ফার্সি ভাষার কোরআন হলো মসনবি রুমি কোরআনের সাথে তুলনা করা হলো মসনবি রুমিকে আমি মসনবী ইমাম রুমিকে ভালোবাসি কিন্তু আল্লাহ এবং রসুলের চেয়ে ভালোবাসি না সাহবাহামের চেয়ে বেশি ভালোবাসি না ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং রসুলের মাপকাঠির ভিতরে আর একজন ফেকার কেতাব লিখে তার কোরআনের সাথে তুলনা করলো আর একজন কোরআনকে মসজিদ থেকে বের করে দলীয় অজিভার কেতাব মসজিদের মধ্যে ঢুকালো যেই দলের মসজিদ সেই দলের কেতাব যেই দলের মসজিদ সেই দলের টুপির ডিজাইন বন্ধুগণ দুই নাম্বার হলো তাকলিদের সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন অন্ধ ব্যক্তি অন্ধভাবে কাউকে আমরা মানি না দুনিয়ার কোন পীর পুরোহিত দুনিয়ার কোন বুজুর্গ দুনিয়ার কোন আলেম কারো কথা অন্ধভাবে মানি না আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আপনারা সুধিজন আছেন ওলামায় কেরামগণ আছেন মুজতাহিদিনগণ আছেন এদেশের মুফতি সাহেবদেরকে বলছি শুনুন আপনাদের মাঝাবের কেতাবে লেখা আছে ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ আলে ফতুয়া দিয়েছেন ফার্সি ভাষায় নামাজ পড়লে বৈধ আছে ফার্সি ভাষায় নামাজ পড়লে বৈধ এ ফতুয়া কে দিয়েছেন ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ আলাইহে দিয়েছেন ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ আলাই ফতুয়া দিয়ে সোয়াব পেয়েছেন একটি মুস্তাহেদ ভুল ফতুয়া দিলে এক সোয়াব পেয়ে থাকেন আর সঠিক ফতুয়া দিলে ডবল সোয়াব পেয়ে থাকেন ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলাই ভুল ফতুয়া দিয়ে সব পেয়েছেন আপনি বলবেন ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলাই ভুল আপনি ধর্মেওয়ালাকে আরে আমি ধরবো কেন তাম পৃথিবীর হানাপি আলেম একজন হানাপি আলেমও ফার্সি ভাষায় কেরাত পড়াকে বৈধ বলে সমর্থন করেন নাই আপনার ইমামের ফতুয়াটা আপনিই মানেন না তো আমি মানবো কোন দুঃখে আপনার ইমাম যে বলেছেন ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ তা আপনি তো মানেন না আপনার ইমামের ফতুয়া তা আমি মানবো কেমন করে সারা পৃথিবীর কোন হানাফি মুফতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের এই ফতুয়া মানেন নেই তিন নম্বর হলো জীবনের সকল সমস্যায় কোরআন ও সুন্নাকেই একমাত্র সমাধান হিসাবে পরিগ্রহণ ইস্তেহাদ বা শরীয়ত গবেষণার দ্বার উন্মুক্তকরণ জীবনের সকল সমস্যা কোরআন সুন্নায় সমাধান দিবে প্রস্তাব করবেন কিভাবে প্রস্রাবের মধ্যে বারো চোদ্দটা মাসলা রয়েছে এখানে গবেষণা করার কিছু নাই নিজের তরফ থেকে বানানোর কিছু নাই প্রস্রাব থেকে নিয়ে শুরু করে top to bottom lower chamber থেকে নিয়ে আপার চেম্বার পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ব্যক্তিগত একান্ত ঘরের ভিতরের কাজগুলিও আল্লাহ নবী বলে বলে করে করে দেখিয়ে গেছেন সাহাবায় কারামগণ মাহাতুল মোমিনিন সারা বিশ্বের মুসলিমের কাছে পৌঁছিয়ে দিয়েছেন পেশাব করতে বসবেন কিভাবে তাও নবী বলেছেন স্বামী স্ত্রী মিলনের সময় কি দোয়া পড়বেন তাও নবী বলে গেছেন আপনাকে বানানোর জন্য মাতবরি করার জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি আল্লাহ নবী এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য আল্লাহ নবী এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন প্রচারক ইস্তেহাদ বা শরিয়াত গবেষণার উন্মুক্ত উন্মুক্তকরণ কিয়ামত পর্যন্ত ইস্তেহাদ চলবে কিয়ামত পর্যন্ত ইস্তেহাদ কি চলবে ইস্তেহাদ করে করে আজকে সৌদি আরবে দুই তলা তিন তলা হ্যাঁ বানাচ্ছে না দুই তলা তিন তলা বানাচ্ছে সাবা মারোয়া সাই করার জায়গা দোতলা তিনতলা বানাচ্ছে সাবা মারোয়া সাই করার জায়গা দোতলা তিনতলা বানাচ্ছে তারপরে এবার কাবা ঘর তোয়াপ করার জায়গাও বানাবে কাঙ্কর নিক্ষেপ করার জায়গাও বানাবে বারোশো বছর আগে মাঝাবের ইমামের যদি অন্ধ অনুসরণ আমি করতে যাই তাহলে আজকে লক্ষ লক্ষ হাজি মারা পড়বে পাথর নিক্ষেপ করতে গিয়ে অতএব বন্ধ বন্ধুগণ আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে এই জায়গায় যে কিয়ামত পর্যন্ত ইস্তেহাত চলবে আমাদের পাঁচ নম্বর মূলনীতি মুসলিম সংহতি দৃঢ়করণ আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্না মানার ভিত্তিতে মুসলিম সংহতি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন কোরআন সুন্না না মানা পর্যন্ত কোনদিন মুসলিম এক হতে পারবে না যতদিন আপনার মাঝাব আপনি ধরে রাখবেন ততদিন আপনার সাথে আমার ঐক্য হবে না যখনই আপনি বুহারির হাদিস অনুযায়ী আপনার নামাজ ঠিক করে নেবেন তখনই আপনার সাথে আমার ঐক্য হয়ে যাবে অমা আলাইনা ইল্লাল বালাগ আকুলু কৌলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাক ফিরোহমিন কুল্লি জামিন ওয়াতুবিলে ইন্নাহু হুয়াল গাফুর রহিম ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহু হে আল্লাহ হককে হক বলে বুঝার এবং তার আনুগত্য করার তৌফিক দান করো ওয়ারিনাল বাতেলা বাতেলান বাতেলকে বাতেল বলে চিহ্নিত করে ওয়ারজুকনা জেনাবাহু বাতেলকে পরিহার করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি মাদার টেক আহলাদিস মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মসজিদের কমিটিকে কবুল করে নাও যারা এর পিছনে অনুদান দিয়েছে তাদেরকে কবুল করে নাও তাম পৃথিবীর মুসলিমকে শান্তির ঋদ্ধিরাজে পৌঁছে যাওয়ার তৌফিক দান করো তাম পৃথিবীর মুসলিমকে কোরআন সুন্না বুঝার তৌফিক দান করো মাদার টেকের মুসলিমদেরকে কোরআন সুন্না মানার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের উপরে রহমত ও শান্তি বর্ষণ করো আমাদের মসজিদ মাদ্রাসা কবুল করে নাও এই মাহফিলকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও এই মাহাত মাহফিলের মধ্যমণি শায়খুল হাদিস শাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কণ্ঠস্বর দারাজ করে দাও আল্লাহ তুমি তাকে সুস্বাস্থ্য দান করো এবং তাকে কোরআন সুন্নার অতন্দ্র প্রহরী হিসাবে জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আল্লাহ তুমি তার দিনের খেদমত তাকে করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে এখলাস দান করো আল্লাহ তুমি আমাদেরকে এখলাস দান করো আল্লাহমার জুকনার এখলাস আফিল কৌলি আলমাল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম অথবা আলাইনা ইন্না কান্তা তাওয়াবুর রহিম সুবহানা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা শাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمة الله وبركاته